একটি হলো মক্কায় মোকারমার সাথে মিল রেখে অনেকেই সিয়াম পালন করছেন আবার অনেক দেশের মানুষরাই বিশেষ করে আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত এসব অঞ্চলের আমরা নিজ নিজ আকাশে যেদিন আমরা চাঁদ দেখি সেদিন আমরা সিয়াম পালন করছি আমাদের দেশে কিছু মানুষেরা আছেন তারা সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ পালন করেন রমাদানকে শুরু করেন আর অধিকাংশ আমরা যারা আছি এই জাতি এদেশের মানুষ তারা এদেশের আকাশে যেদিন আমরা চাঁদ দেখি সেদিন শুরু করছি এই দুটো আমলের ব্যাপারে আমাদের মূল শরিয়ার মূল্যায়ন কি আসলে শরিয়ার মূল্যায়ন হলো শরিয়া যেটা বলছে সুনানা তিরমিজিতে রয়েছে ছয়শো চুরাশি নম্বর হাদিস হিসেবে সুনানু নাসাইতে রয়েছে একুশশো সতেরো নম্বর হাদিস হিসেবে সুনান ইবনে মাজা রয়েছে ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস হিসেবে আর অন্যান্য মহাদাসিনী কেরাম এই সহি হাদিসটি বর্ণনা করেছেন সুমুলের উইয়াতে হি ও আফতরুলের উইয়াতে হি চাঁদ দেখে সিয়াম শুরু করো চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো অর্থাৎ সবালের যে ঈদ সেটা পালন করো আরেকটি হাদিস সে হাদিসে যেটা রয়েছে সেটা হলো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুমুলের ইয়েতেহি আফতরুলের ইয়েতেহি ফাইন গুম আলাইকুম ফা মেল ইদ্দাহ বা আকমেলু ইদ্দাতা সাহাবানা সালাসিন চাঁদ দেখে সিয়াম শুরু করো চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে সাবানের সংখ্যাকে তোমরা পরিপূর্ণ করে নাও মানে তিরিশতম তারিখ শেষে তারপরে সিয়াম শুরু করো অর্থাৎ সন্দেহ রেখে সিয়াম শুরু করবে না এই হাদিসটি সহি বুখারি সহি মুসলিম সুনান তিরমিজি ইবনু মাজা মুসাদ আহমদ ইবনে হাম্বল সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে তো এই হাদিসগুলোর কারণে আমরা চাঁদ দেখেই সিয়াম শুরু করি চাঁদ দেখে সিয়াম আমরা শেষ করি এখন এর অর্থ কি চাঁদ দেখে শুরু করা এটা কি যেই দেশের মানুষ তাদের আকাশে যেদিন চাঁদ দেখবে সেদিন সেই অঞ্চলে তারা সিয়াম শুরু করবে বিশ্বের অন্য অঞ্চলে তারা কোন দিন করে করুক তাতে কিছু যায় আসে না এর অর্থ কি সেটা নাকি মক্কা মক্কারময় যেদিন অর্থাৎ পৃথিবীর কোনো এক অঞ্চলে যেদিন চাঁদ দেখা যাবে সেদিন সারা বিশ্ববাসীর উপরে সিয়াম পালন করা ফরজ হয়ে যাবে তারা চাঁদ দেখুক আর না দেখুক বিষয়টি কি এরকম আসলে এই হাদিসগুলিকে এই দুভাবেই বোঝা হয়েছে আমাদের আসলামদের থেকে শুরু করে আজ পর্যন্ত এই হাদিসগুলোকে কেউ বুঝেছেন যে পৃথিবীর যে কোনো একটি অঞ্চলে চাঁদ দেখা গেলেই গোটা বিশ্ববাসীর উপরে সিয়াম ফরাজ হয়ে যাবে আর আরেক দল বৃহত্তম দল তারা বুঝেছেন যে না যে দেশের আকাশে যেদিন চাঁদ দেখা যাবে সেই দেশবাসীর উপরে সেদিন সিয়াম ফরজ হয়ে যাবে সাড়ে তেরোশো বছর সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত তো পৃথিবীর কোন দেশে কোন দিন চাঁদ উঠেছে এটা গোটা বিশ্বের মানুষ জানার কোনো সুযোগ ছিল না প্রযুক্তি ছিল না সে মিডিয়া ছিল না আজকের মানুষ হয়তো জানে যে পৃথিবীর কোথায় প্রথম চাঁদ উঠেছে এটা মুহূর্তে জানা সম্ভব এখন আমরা কি করব আমরা কি এক দেশে চাঁদ উঠলে সারা বিশ্ববাসী আমরা রোজা শুরু করে দেব নাকি আমরা আমাদের আকাশের চাঁদের অপেক্ষা করব। আসলে এই দুটোই সঠিক এই দুটো বুঝের যে কোনো একটি বুঝ কেউ গ্রহণ করে আমরা তাকে অভিযোগ দিতে পারবো না তার বিরুদ্ধে অবস্থান নেব না আমরা তবে আমাদের পরামর্শ হলো ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যেহেতু যার যার আকাশে যেদিন চাঁদ ওঠে সে অঞ্চলের মানুষ সেদিন সিয়াম পালন করে ঈদ পালন করে এমন একটি রেওয়াজ প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগেও এটার উপরে আমল ছিল এবং এখনও এটার উপরে আমল আছে অতএব যে অঞ্চলে মানুষ কোনো একটি বিষয়ে এই দুই মতের কোনো একটি মতের উপরে মোত্তাফেক বা ঐ ঐক্যমত্যে পৌঁছে আছে সেখানে নতুন করে কিছু মানুষ সৌদি আরবের চাঁদের সাথে আমল করে সিয়াম পালন করা কিছু মানুষ বাংলাদেশের আকাশের চাঁদের সাথে মিল করে চাঁদ রাখা এই যে একটা একটা বৈপরীত্য সৃষ্টি হচ্ছে এটা না করাই উত্তম আর মনে রাখতে হবে শরীর একটা মূলনীতি আছে যে রাষ্ট্র প্রশাসক কোনো মতবিরোধপূর্ণ মশালায় যদি একটা পাঠ গ্রহণ করেন একটা মত গ্রহণ করেন তখন এটা কিন্তু ওই একতলাপকে দূর করে দেয় ওই অঞ্চলের মানুষদের জন্য আমরা জানি আমাদের বাংলাদেশ সরকার চাঁদ চাঁদ দেখার কমিটি তারা করে রেখেছেন এবং চাঁদ কোন কোন দিন আমাদের আকাশে এসেছে একটা ঘোষণা আসবে গোটা রাষ্ট্রযন্ত্র সহ গোটা জাতি সহ আমরা সেদিন রোজা পালন করব বা ঈদ পালন করব তো রাষ্ট্র যেহেতু এখানে একটা সাইড নিয়ে নিচ্ছে যে আমরা আমাদের আকাশের চাঁদকে আমরা গ্রহণ করব অতএব আমাদের কারো বা কোনো গ্রামবাসীর এটা উচিত নয় যে রাষ্ট্রের বিপরীতে গিয়ে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলাম যেহেতু নবীজি বলেছেন আসম ইয়মাতাসমন সম একটি সামাজিক ইবাদত একটা রাষ্ট্রীয় ইবাদত তোমাদের সমাজ রাষ্ট্র সকলে মিলে যেদিন সিয়াম শুরু করবে চাঁদ দেখে সেদিন তোমরা আচ্ছা তোমরা সেদিন সিয়াম শুরু করো তোমরা ছট করে আরেক অঞ্চলের সাথে গিয়ে তোমরা তোমাদের জাতি রাষ্ট্রের সাথে একটা মতবিরোধে লিপ্ত হয়ে যাও না আরেক রকম হয়ে যাও না যে তারা একদিন রোজা পালন করলো তোমরা একদিন রোজা পালন করলে এটা করো না অলে ইফতারি ইয়ামাতুফ তরুণ ঈদও সেদিন করবে যেদিন তোমাদের সকলে তোমাদের সমাজ রাষ্ট্রের মানুষ সকলে ইফতার করে এটি সহি হাদিস ওলা আদা ইয়ামাতুদাহুন তোমরা সেদিনই কোরবানি করবে যেদিন তোমাদের রাষ্ট্র সমাজের মানুষরা সকলেই কোরবানি করে এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন হাদিস নম্বর সাতশো তেতাল্লিশ এবং তেইশশো চব্বিশ ইমাম তিরমিজি বর্ণনা করেছেন ইমাম ইবনু মাজা বর্ণনা করেছেন দারাকুতনি বর্ণনা করেছেন বাইহাকি বর্ণনা করেছেন আরও অন্যান্য মহাদ্দেসিনগণ এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি সাহি অতএব এই হাদিসটি আমাদের বর্তমান সমাজে আমরা যেটা দেখি যে বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষরা সৌদি আরবের সাথে ঈদ করছেন সিয়াম পালন করছেন আর বৃহত্তর জাতি আমরা আমাদের আকাশের চাঁদের সাথে আমরা সিএম পালন করছি ঈদ পালন করছি এই যে একটা বৈপরীত্য তৈরি হয়েছে এখানে কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তটা আমাদের এই বিপরীত কর্ম কর্ম থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার ক্ষেত্রে যথেষ্ট আমরা মনে করি কিন্তু আমরা তারপরে ভুল বলবো না যে তারা সৌদি আরবের সাথে রোজা করছেন তারা এটা ভুল করছেন অন্যায় করছেন এটা আমরা বলবো না কারণ বিষয়টি ইস্তেহাদি গবেষণামূলক বুঝের বিষয় এটি একটি হাদিস থেকে দু ধরনের বুঝ মুসলিম জাহানের ওলামারা বুঝেছেন সেই জন্য এই দুই ধরনের আমল রয়েছে কিন্তু রাষ্ট্র সমাজের সাথে মিল রেখে একই দিনে একই রাষ্ট্রে সকলে সিয়াম শুরু করা এবং একই দিনে ঈদ পালন করা এটি অধিকতর উত্তম এজন্য আমরা বাংলাদেশের মুসলিম ভাই বোনকে বলবো আমাদের দেশ রাষ্ট্রের সাথে মিল রেখেই আপনারা সিয়াম শুরু করুন আপনারা ঈদ পালন করুন আল্লাহ তালা তৌফিক দান করুন সুবাহিক আসাদু আল্লাহ ইলাহ ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত